ভাইয়েরা পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ সুবাহান হুয়াতার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ সুবাহান তালা আমাদেরকে কোরআনে করিমের আলোচনা শোনার তৌফিক নায়ত করেছেন এজন্য আমরা সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান আমাদেরকে আল্লাহর ইবাদত করার নির্দেশ দিয়েছেন এবং শিরিক করা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন আল্লাহ নিজেই বলেছেন ইন্নামা উমিরিত আন আবুদাল্লাহ ওয়ালা উশরিকু সেই আহ হে নবী আপনি আমার বন্দাদেরকে জানিয়ে দেন যে আমি আদিষ্ট হয়েছি এক আল্লাহর ইবাদত করার জন্য আর আল্লাহর সঙ্গে কাউকে শির্ক না করার জন্য আমরা শির্ক মুক্ত জীবন যাপন যতক্ষণ পর্যন্ত না করতে পারব ততক্ষণ পর্যন্ত আমরা তাওহিদের গণ্ডির মধ্যে আসতে পারব না শির্ক মুক্ত ইবাদত আল্লাহ তালা গ্রহণ করবেন আর শির্ক যুক্ত ইবাদত আল্লাহ তালা ছুঁড়ে মারবেন আল্লাহ কখনোই শির্ক যুক্ত ইবাদত গ্রহণ করবেন না শির্ক হইল কম্পিউটারের ডিলেট বটনের মতো যেমনিভাবে বহু কষ্ট করে লেখা একটা পৃষ্ঠাকে ডিলেট বটনে চাপ দেওয়া মাত্রই মুছে যায় ঠিক এমনিভাবে আমার আপনার অক্লান্ত পরিশ্রমের ইবাদত একটা শির্কের দ্বারাই মুছে যায় আমরা আল্লাহর বন্দা হওয়া থেকে বেরিয়ে যাই যারা তাদের কাজে কর্মে বিশ্বাসে শিরকে লালন করবে তারা কখনোই আল্লাহর বন্দা হতে পারবে না আল্লাহ বলেছেন যারা আমার বন্দা তারা আমারই ইবাদত করবে আর যারা তাদের প্রভু শয়তানকে বানায় তারা তাদের আমলের মধ্যে শিরিক করবে শির্ক নিয়ে আমাদের আলোচনা চলতেছিল আমি শির্কের প্রথম পর্বে রুবুবিয়াতে শির্ক কিভাবে হয় সে সম্পর্কে কোরআন সুন্নার আলোকে আলোচনা করেছি এখন আমি উলুহিয়াতে শির্ক সম্পর্কে আপনাদের সামনে আলোচনা রাখার চেষ্টা করব ইনশা আল্লাহ উলুহিয়াতে শির মানুষ তার জীবনে যত ইবাদত আছে এই ইবাদতগুলো একমাত্র আল্লাহর জন্য হতে হবে এবং যেইভাবে আল্লাহ বলেছেন ওইভাবেই হতে হবে মন গড়া হতে পারবে না এবং কাউকে উসিলা বানাইয়া হতে পারবে না যদি আমরা মন গড়া করি অথবা কোনো মানুষকে উসিলা দিয়ে আমরা করি তাহলেও কিন্তু এই এবাদতগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছবে না যেইভাবে আল্লাহ তালা বলেছেন ঠিক ওইভাবেই আমাকে আপনাকে করতে হবে কোনো বাড়াবাড়ি করার সুযোগ ইসলামে নাই রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বলেছেন লা আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবা আল্লিমা আল্লাহ রসুল ফরমান তোমরা কখনোই মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা আকিদা বিশ্বাসকে আমি যা নিয়ে এসেছি এগুলার অনুগত না করবে তার মানে রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম যা করেছেন যা বলেছেন যা করার জন্য অনুমতি দিছেন তার বাইরে কোনো কিছু আমি আর আপনি করতে পারবো না যদি করি তাহলে অবশ্যই এটা মন গড়া হবে অবশ্যই এটা ব্যক্তি পূজারই হবে শয়তান যুগে যুগে নবীদের অনুপস্থিতিতে মানুষের সামনে বেদাত এবং শিরকে ইবাদতের পোশাকে নিয়ে আসছে মানুষ মনে করত আমি তো ইবাদত করতেছি আমি তো আল্লাহকে খুশি করার জন্য করতেছি যখন সে এই এবাদতটা তাদের নবীকে ফলো না করে তখনই কিন্তু মানুষ বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যায় শির্কের মধ্যে লিপ্ত হয়ে যায় কেননা নবীরা মাসুম নবীরা মন গড়া কোনো কথা দুনিয়াতে বলে নাই আল্লাহ তালা বলেছেন ওমায়ন্তিক আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা আমার নবী কোনো মন গড়া কথা বলে নাই সে যা বলেছে প্রত্যেকটা কথাই আমার পাঠানো ওয়াহি ছিল আল্লাহ বলছে আল্লাহ আরো বলছেন যদি নবীরা কোনো মন গড়া কথা বলতো তাহলে জনসম্মুখে আমি তার তুতলি চেপে ধরতাম এবং ছিঁড়ে ফেলতাম আল্লাহ বলছে মেরে মোহতারাম ভাইও এজন্য আমার আপনার জিন্দিগির প্রতিটা কাজ আমরা সহি হাদিসের দ্বারা নির্ণয় করার চেষ্টা করি আমাদের কাজের মধ্যে কোনো বেদাত আছে কিনা আমাদের কাজের মধ্যে কোন রকম মন গড়া কথার অনুপ্রবেশ আছে কিনা এগুলা আমরা হাদিস কোরআনের মানদণ্ড দিয়ে একটু যাচাই করি যদি এই যাচাইটুকু আমরা না করি তাহলে আমাদের অজান্তেই আমরা শির্কের মধ্যে ডুবে যাব অথবা বেদাতের অন্ধকারে আমরা হারিয়ে যাব আমি আমার সকল মুসলিম ভাইদেরকে এবং সম্মানিত মা বোনদেরকে সবিনয় অনুরোধ করছি আপনারা একটু গভীরভাবে নিজেদের আমলগুলোকে যাচাই করেন এত কষ্ট করে এবাদত করেন যদি এই এবাদতেই আপনার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যায় তাহলে তার চাইতে আফসুস আর কিছুই হতে পারে না ইবাদতের মধ্যে মানুষ শিরিক করে এটা আল্লাহ তালা কোরআনের বহু আয়াতের মধ্যে বলেছেন বিশেষভাবে সুরাইয়াসিনে আল্লাহ বলছেন আল্লাহ তালা সুরাইয়াসিনে স্পষ্ট করে আল্লাহ বলেছেন অমিনান্না আলিহা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ইলাহ বানিয়ে নিয়েছে যেই ইলাহগুলো তাদের কোনো উপকারে আসবে না যদি তারা কোনো বিপদে পড়ে তারা তাদেরকে ওই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না তারা যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে রোগাগ্রস্ত হয় তাহলে ওই ইলাহগুলো তাদের কোনো কাজে আসবে না তারপরেও তারা তাদেরকে ইলাহ বানিয়ে নিছে আমরা আমাদের ইবাদত সবচেয়ে বড় ইবাদত আমাদের সালাত আমাদের সালাতের মধ্যে আমরা রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লামের সহি হাদিসগুলোকে ফলো করব রসুল সাল্লাহ ইসলাম বলেছেন সল্লু কামা রই তুমনি তোমরা সালাত আদায় করো যেইভাবে তোমরা আমাকে সালাত পড়তে দেখতেছ রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম কিভাবে সালাত পড়েছেন এই ব্যাপারে সহি হাদিস আমাদের সামনে আছে তারপরেও যদি আমরা মন গড়া সালাত আদায় করি এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হবে আমাদের সালাতের মধ্যে তৎকালীন ইংরেজ বেনিয়ারা অনেক ধরনের আজে বাজে কিছু বেদাতকে ঢুকিয়ে দিছে যেন মানুষ সঠিকভাবে সালাত আদায় করতে না পারে সালাতের গুরুত্বপূর্ণ অংশগুলোতে তারা কিছু বেদাতকে ঢুকিয়ে দিয়েছে সালাতের পরে অতি গুরুত্বপূর্ণ কিছু তসবিহাত আছে যেই তসবিহাতগুলোকে পাঠ করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুণাও যদি তার জীবনে থাকে আল্লাহ তালা মাফ করার ঘোষণা দিছেন কিন্তু আফসুস ওই এবাদতগুলোকে নষ্ট করার জন্য তারা মুনাজাত আবিষ্কার করে দিছে একটা সরাহাতান বেদাতকে এখানে ঢুকায় দিছে সালাত রসুল সাল্লাহ ইসলাম যেভাবে আদায় করেছেন রসুল সাল্লাহ আলহিসাল্লামের সম্মানিতা আজওয়াজ মুতাহারাতগণ যেইভাবে সালাত আদায় করেছেন আমাদেরকে অবশ্যই ওইভাবে সালাত আদায় করা জরুরি ওইভাবে সালাত আদায় করতে হবে আজকে এক শ্রেণীর আলেম ওলামারাও সালাত সম্পর্কে উদ্ভট উদ্ভট কিছু জয়ীফ আজাফ হাদিস দিয়ে তারা মাঝহাবকে তরজি দিতে গিয়ে বিভিন্ন রকমের বেদাতকে সালাতের মধ্যে ইস্টাবলিশ করার চেষ্টা করতেছে সহি হাদিসকে তারা গুরুত্ব না দিয়ে একটা বেদাতকে প্রতিষ্ঠা করার জন্য তারা যুদ্ধ করে চলছে সালাতের মধ্যে নারীদের অংশগ্রহণ হাদিসের মধ্যে আছে অথচ আমাদের দেশে এটাকে সমূলেই বিলুপ্ত করা হয়েছে ঈদের সালাতের ব্যাপারে আসছে রসুল সাল্লাহ ইসলাম বলেছেন তোমাদের শিশু বাচ্চাদেরকে নারীদেরকে তোমরা ঈদগাহে নিয়ে আসো সাহাবিরা জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ আমাদের অনেক নারীরা তাদের শরীর খারাপ তাদের নামাজ নাই তারাও কি আসবে আল্লাহ রসুল বলছে হ্যাঁ তাদেরকেও ঈদের সালাতে নিয়ে আসো কিন্তু তারা সালাত আদায় করবে না ঈদগাহের এক কোণে তারা বসে থাকবে কেননা ঈদগাহ থেকে যখন মানুষ বাড়ির দিকে রওনা হয় একটা নিষ্পাপ বাচ্চা যেরকম দুনিয়াতে আগমন করে ঠিক একজন মুসল্লি এরকম নিষ্পাপ হয়ে বাড়ির দিকে রওনা হয় অথচ আমাদের মা বোনদেরকে এত বিশাল একটা ইবাদত থেকে এই দেশের আলেম ওলামারা বঞ্চিত করছে খোড়া কিছু যুক্তি দিয়ে এমনি ভাবে সালাতের মধ্যে অতি গুরুত্বপূর্ণ কিছু ইবাদা রয়েছে যেগুলার ব্যাপারে কোরআনে আল্লাহ তালা বলছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা কবলা তুলুইশ শামসি ওয়া কবলাল গুরুব ومن آناء الليل وسبحه بأدبار السجود ফরজ সালাতের পরে আল্লাহ তালা কিছু তসবিহাতের কথা এখানে উল্লেখ করেছে অথচ ওই তসবিগুলো আমাদের অনেকেই জানে না না যাই না সেখানে একটা মুনাজাতকে বসানো হয়েছে যেটার কোনো অস্তিত্ব হাদিস কোরআনে খুঁজে পাওয়া যায় না মেরে ভাইও এমনিভাবে রোজা হজ জাকাত এগুলো ইবাদত এগুলো আল্লাহর জন্য করতে হবে আল্লাহ ছাড়া কোনো গাইরুল্লার জন্য এই ইবাদতগুলো করা যাবে না সালাতের মধ্যে আমরা যে রুকু সেজদা সালাতের মধ্যে যে স্ট্রাকচারটা আমরা অবলম্বন করি এই এই স্ট্রাকচারটা আল্লাহ ব্যতীত কোনো গাইরুল্লার সামনে করা যাবে না তাহলেই এটা শির্ক হয়ে যাবে সালাতের মধ্যে কেউ যদি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে তাহলেও এটা ছোট একটা শির্ক হয়ে যাবে এরকমভাবে আমাদের দোয়া আমরা যখন দোয়া করব এই দোয়া আমরা শুধু আল্লাহর কাছে আমরা করব আল্লাহ তালা বন্দা যখন চায় আল্লাহ তালা কবুল করেন আল্লাহ বলছেন মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়াকজাব আলাই যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হন দোয়া করতে হবে আল্লাহর কাছে দোয়ার মধ্যে উসিলা দিতে হবে তিনটা জিনিসের উসিলা দেওয়া যাবে একটা হলো নিজের আমলের উসিলা দেওয়া যাবে আরেকটা হলো কোনো জীবিত মুমিন মুত্তাকি নেককার ব্যক্তির আমলের উসিলা দেওয়া যাবে আরেকটা হলো আল্লাহ সুবাহানহতালার যেই পবিত্র নামগুলো আছে এই নামগুলোর উসিলা দেওয়া যাবে এই তিনটা জিনিসের উসিলা দিয়ে বলতে হবে দিয়ে বলা যাবে আল্লাহ এর উশিলায় তুমি আমার দোয়া কবুল করো এগুলার স্পষ্ট দলিল আছে নিজের আমলের উসিলা দিলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এটার প্রমাণ হলো আসহাবে রকিমের ঘটনা জীবিত ব্যক্তির নেক আমল এর উসিলা দিলে দোয়া কবুল হবে এই ব্যাপারে হাদিস আছে হজরত উমর ইবনে খাত্তাব রাদি আল্লাহ তালু বৃষ্টির জন্য সালাদ পড়ছেন সালাদ পড়ার পরে উনি দোয়া করছেন আল্লাহ আজকে তোমার হাবিব বেঁচে নেই থাকলে তার উসিলা দিতাম কিন্তু তোমার হাবিবের চাচা বেঁচে আছে তার উসিলায় তুমি আমাদের দোয়া কবুল করো তিন নম্বর আল্লাহ তালার যে পবিত্র নামগুলো আছে এই নামগুলোর উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে আল্লাহ তালা কোরআনে বলছেন আল্লাহর কতগুলো পবিত্র নাম আছে তোমরা এগুলা ডাকো অবশ্যই তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে এর বাইরে আর কোনো উসিলা দিয়ে দোয়া করা শরীয়তে জায়েজ নাই যদিও আমাদের দেশে অনেক বড় বড় আলেমরাও পীর বুজুর্গের উসিলা দেয় উলি আবদালের উসিলা দেয় গাউস কুতুবের উসিলা দেয় তারপরে রসুল সাল্লাহ আলাইস্লামের উসিলা না দিলে তো হয়ই না এই ধরনের উসিলা দিয়ে দিয়ে তারা দোয়া করে প্রশ্নই আসে না তাদের দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছবে তাদের দোয়ার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন তাদের দোয়াগুলো তাদের গলার উঁচা হাড্ডির উপরে কখনোই যায় না মেরে মহতারাম ভাইও এই দোয়া আল্লাহর জন্য করতে হবে এরপরে আমাদের যে কসম মান্নত সাদাকা কোরবানি এগুলো আমরা আল্লাহর জন্য করতে হবে গায়রুল্লাহর নামে কসম খাওয়া গায়রুল্লাহর নামে মান্নত করা গায়রুল্লাহর নামে কোরবানি করা এগুলোও কিন্তু শির্ক কোনোটা ছোট শির্ক কোনোটা বড় শির্ক এইগুলার দ্বারাও মানুষের ইবাদত নষ্ট হয় এগুলা হলো ইবাদতে শির্ক উলুহিয়াতে শির্ক উলুহিয়াতে শির্ক আমাদের পদে পদে যদি আমরা কোরআন সুন্না দিয়ে আমাদের জীবনের সমস্ত ইবাদতগুলোকে আমরা না সাজাই তাহলে আমাদের ইবাদতের মধ্যে শির্ক ঢুকে যাবে বেদাত ঢুকে যাবে মনে রাখবেন একটা ছোট্ট বেদাতি যথেষ্ট আমার আপনার জীবনকে গুমরাহির অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য কেননা রসুল সাল্লাহ ইসলাম বলেছেন কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার প্রত্যেকটা বেদাত এটা ছোট হোক চাই বড় হোক এটা গুমরাহি আর সমস্ত গুমরাহি জাহান্নামি হবে তারা বিভ্রান্ত হবে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে বেদাত ছয় লাভ হয়ে গেছে আমাদের ঘরের মধ্যে প্রতিটা ঘরের মধ্যে আমাদের মা বোনেরা অত্যন্ত কষ্ট করে তারা এবাদত বন্দিগি করে দেখা গেছে ছোট ছোট চটি চটি কিছু বইয়ের মধ্যে ওনারা বিভিন্ন খতম পান এই খতম সত্তর হাজার বার ওইটা দেড় লক্ষ বার ওটা চল্লিশ হাজার বার এই ধরনের কিছু খতম দেখা গেছে রাত দিন কষ্ট করে এই খতমগুলা পড়ে তারপরে বিভিন্ন দুরুদ দুরুদে হাজারি দুরুদে তুনাজিনা দুরুদে নারিয়া এরকম বিভিন্ন নামের বড় বড় দূরত পরে রাইতের পর রাত তারা কাটাই দিচ্ছে তারপরে আমাদের মা বোনেরা বিভিন্ন রকম দোয়া কালাম তারা পড়ে পড়ে এরকম মনে করতেছে আল্লাহর খুব নৈকট্যতা লাভ করতেছে এবং এগুলার দ্বারা তারা অনেক সব কামাই করতেছে যদি আপনার কোনো দুরুদ আপনার কোনো ইবাদত হাদিসের মধ্যে সহি হাদিসের মধ্যে না থাকে প্রশ্নই আসে না এর এক জাররা সব আপনার আমল নামায় আসবে শুধু ব্যর্থ সময় দিলেন অহেতুক সময় জীবনে নষ্ট করলেন এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে আমার সম্মানিত মা বোনদেরকে বলছি আপনারা মকসুদুল মমিন সহ আরও কিছু নিয়ামল কোরআন এই সেই অনেক বই পড়েন এই সমস্ত বইগুলো কোনো মুসলিম লেখছে বলে আমার মনে হয় না তারা ওই সমস্ত বইগুলোর মধ্যে এমন উদ্ভট উদ্ভট কিছু দোয়া কালামের আবিষ্কার করেছে যার কোনো অস্তিত্ব হাদিস আর কোরআনে পাওয়া যায় না এগুলা তাদের মন গড়া ছিল এগুলা সম্পূর্ণই বেদাত আপনারা তাদের কোনো দোয়াকে পড়ার আগে অবশ্যই একজন বিচক্ষণ আলেমের শরণাপন্ন হন একজন আলেমকে আপনারা জিজ্ঞাসা করেন এবং জিজ্ঞাসা করেন এটা আয়াত কিংবা হাদিসের কোন অংশে আছে এটা তার থেকে নিশ্চিত না হয়ে আপনারা ওই আমলটা কখনোই করবেন না এবং রোজার ব্যাপারেও দেখা গেছে অনেক মা বোনেরা কষ্ট করে এই মাসের রোজা রাখেন ওই মাসের রোজা রাখেন আরে বাবা রে রোজা রাখতে গিয়ে দেখা যায় যে সারা বছরে রোজার বিভিন্ন মৌসুম আবিষ্কার করেন অথচ এই মৌসুমি রোজা আপনারা যদি সহি হাদিস থেকে না পান আপনারা কেন উপবাস থেকে বড় সোয়াবের আশায় এই ধরনের রোজাগুলো রাখবেন হ্যাঁ আপনারা সহি হাদিসে যে রোজাগুলোর কথা আছে প্রতি সপ্তাহে আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন প্রতি মাসে তিন দিন রোজা রাখেন এগুলো আমল করেন সব পাবেন খামাখা ওই মাসে ওই মাসে এই উসিলা ওই উসিলা এই সমস্ত উসিলার রোজা আপনারা কখনোই রাখবেন না এগুলা রাইখা যদি আপনি বিশ্বাস করে এগুলা রাখেন এগুলা বেদাত হবে তেমনিভাবে অনেক মা বোনেরা বর্তমান সময়ে তালিম করেন নিজেদের বাসায় দেখা গেছে তালিম করতে গিয়ে আপনারা যে সমস্ত বইগুলোকে পড়েন ওই বইয়ের মধ্যে অনেক কিচ্ছা কাহিনী অনেক ঘটনাকে আপনারা সেখানে আলোচনা করেন আপনাদেরকে আমি সবিনয় দরখাস্ত করব। এমন কোনো ঘটনা এমন কোনো কিচ্ছা কাহিনী এমন কোনো পীর বুজুর্গের জিন্দি জীবনী আলোচনা করবেন না যেগুলা মানুষকে হ্যাঁ তাকোয়ার নামে ফরহেজগারির নামে গুমরাহির দিকে ঠেলে দেয় আপনারা কোরআনে কোরআনের অথবা সহি হাদিসের আলোচনা করেন যেগুলার দ্বারা আপনাদের ইহকাল এবং পরকাল সুন্দর হবে মেরে মোহতারাম ভাইও আমার সম্মানিত মা বোনদেরকে আমি বলছি এই ইবাদতগুলো যদি আমরা আল্লাহর জন্য করি তাহলে এগুলা আমাদের আল্লাহর জন্য হবে আর যদি মন গড়া করি তাহলে এগুলা শয়তানের জন্য হবে আর এই শয়তানের জন্য যে ইবাদতগুলো হয় এগুলা কিছু কিছু ইবাদত আমাদেরকে সিরকের পর্যায়ে নিয়ে যায় যেই সিরকটাকে সিরিক ফিল উলুহিয়া বলা হয় উলুহিয়াতে সিরক আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে পীর সাহেবরা বিভিন্ন খানকার মধ্যে যেই জিকির আজগারের প্রচলন করেছেন অধিকাংশ জিকিরের দেখা গেছে আদিসের মধ্যে তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না অনেক পীর সাহেবরা ইল্লাল্লাহর জিকির করান ইল্লাল্লাহ কালিমার একটা অংশ পুরা কালিমাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ দেখা গেছে লা ইলাহাকে বাদ দিয়ে শুধু ইল্লাল্লাহর জিকির করা হয় এর কোনো অস্তিত্ব সহি হাদিসের মধ্যে নাই এবং দেখা গেছে এমন কোন জিকির এমন কিছু জিকিরের প্রচলন আমাদের সমাজে বিভিন্ন পীর সাহেবরা করছে যেই প্রচলনের দ্বারা আজকে মানুষ কোরআন সুন্নাকে ছেড়ে দিয়ে ওই পীর পূজা করতে গিয়ে মানুষ ওই অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে আবার সমাজে প্রচার করা হচ্ছে পীর ধরা ফরজ পীরের হাতে বায়াত না দিলে জান্নাত পাওয়া যাবে না অমুক পীরের কাছে গেলে মানুষের অভাব অনটন থাকে না অমুক পীর সাহেবের তাবিজ কবজ গলায় দিলে কোনো বালা মুসিবত থাকে না এই ধরনের আকিদাগুলো আমাদের মধ্যে গেড়ে পড়ছে অনেক মা বোনেরা স্বামীর অনুমতি ব্যতীতই পীর সাহেব পীর সাহেবদের দরবারে যাওয়া আসা শুরু করেন তাদের সঙ্গে সম্পর্ক করেন আর মনে করেন আমার আল্লাহ এর দ্বারা খুব খুশি হয়ে যাবে আমি আপনাদেরকে স্পষ্টভাবে একটা কথা বলি বর্তমান বাংলাদেশে যেই তরিকাপন্থী যেই পীরের প্রচলন বা যেভাবে পীর সাহেব দিয়া দেশ হয়ে লাভ হয়ে গেছে অল্লাহি এই ধরনের পীরের কোনো সিস্টেম কোরআন এবং হাদিসে তার কোনো অস্তিত্ব নাই এগুলা শুধুই ধর্ম ব্যবসা মানুষকে বিভ্রান্ত করা মানুষকে পথ ভ্রষ্ট করা মানুষকে জাহান্নামের দিকে ডেকে নেওয়া হজরত ফতুল ইয়ামান রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত বুখারি শরীফের এক হাজার চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় আপনারা দেখবেন ওই হাদিসটা আছে আল্লাহ রসুল বলছে আখিরি জামানায় কিছু লোক ছোট ছোট ফেরকায় তারা দলবদ্ধ হবে এবং ওই ফেরকার যিনি লিডার হবে সে জাহান্নামের পারে দাঁড়ানো থাকবে এবং সে মানুষকে আহ্বান করবে তোমরা আমার দলে আসো আল্লাহ রসুল ফরমান ফামান আজাবাহুম কজাফু তোমাদের মধ্যে যারা তাদের কথা শুনবে তারা অবশ্যই তাদের সঙ্গে জাহান নামে নিক্ষিপ্ত হবে মেরে মোহতারাম ভাইও বর্তমান বাংলাদেশে এই পীর সাহেবরা হইল ওই ছোট ছোট ফেরকা আর পীর সাহেবরা হইল ওই ফিরকার আহ্বানকারী আপনারা তাদের কথা শুনলে তাদের মাসলাক নিয়ে যদি আল্লাহকে পেতে চান অবশ্যই আপনারা আল্লাহকে পাবেন না আপনারা এর বিনিময়ে কি খরিদ করলেন পীর ধরা ফরজ এটা উদ্ভট এবং বানোয়াট কথা তবে কেউ যদি এটাকে ফরজ বলে আমিও বলবো পীর ধরা ফরজ যেমন চোর ধরা ফরজ চোর ধরা যেরকম ফরজ আপনারা পীর ধরাও ফরজ ওই হিসাবে নিলে নিতে পারেন কিন্তু আল্লাহর রসুল বলেছেন তারাক তুফি কুম আমরাইন لن تدلوا ما বিহিমা بهما كتاب الله وسنة رسوله আল্লাহর রসুল ফরমান আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরো কখনো তোমরা পথ ভ্রষ্ট হবে না আল্লাহ রসুল বলছেন ওই দুইটা জিনিস কি পীর সাহেব ওই দুইটা জিনিস একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো রসুল সাল্লাহ ইসলামের সুন্না হাদিস শরীফ ওই দুইটা জিনিস যদি কোনো আলেমের মধ্যে থাকে আপনারা ওই আলেমের কথা শুনবেন কোনো বুজুর্গের মধ্যে থাকে ওই বুজুর্গের কথা শুনবেন ওই দুইটা জিনিস যদি কারো কাছে না থাকে সে যত বড় বাবাই হোক কেন ওই বাবার কথা শুনলে জাহান নামে যেতে হবে বর্তমান বাংলাদেশে কোরআন হাদিস আছে কোরআন হাদিস মানে এরকম পীর সাহেব পাওয়া খুব দুষ্কর আপনি যেই পীর সাহেবের কাছে যান একটু খেয়াল করে দেখেন তো ওই পীর সাহেবের ওয়াইফ তার বউ পর্দা করে কিনা তার ছেলে মেয়েরা পর্দা করে কিনা ওই পীর সাহেব হালাল খায় কিনা ওই পীর সাহেবের বাড়িতে তাহাজ্যতের আমল আছে কিনা ওই পীর সাহেব কোরআন হাদিস মানে কিনা ওই পীর সাহেব আল্লাহর রাস্তায় জেহাদে যায় কিনা দেখেন একটা পীরও পাইবেন না জেহাদ তো দূরের কথা ওরা মুরগিও জবাই করে নাই জীবনে ওরা আছে মানুষে পাক করে দিলে খায় খাইতে খাইতে এক এক পীর মাসাল্লাহ আমগো দেশে কয় বাওরালের মতন হইছে একটা মোডা আরে বাবারে শরীরের তেল মানে একেবারে সামিজ দেখ কাঁচানো যাইব এমন মোডা হয়েছে এক এক পীর আর যেই পীর যত মোডা আপনারা মনে করেন এটাই বুঝি সবচেয়ে বড় আল্লাহর অলি এটা আসলেও এটা মোটা হইছে জাহার নামে পূরণের লেগে এই মোটা হওয়া চেহারা সুন্দর হওয়া এটা কিন্তু পীরের দলিল না যদি সেহারা সুন্দরে পীর সাহেবের দলিল হইতো তাহলে নায়ক ঘরে আপনারা পীর বানান নাই কেন অগত সেহারা সুন্দর বুঝাইছে না তো কেন এই সমস্ত অন্ধকার আর গুমরাহির মধ্যে আমরা যাচ্ছি মেরে মোহতারাম ভাইও কোরআন কোরআন খোলেন আল্লাহর রসুলের সুন্না দেখেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে অন্ধকার থেকে আলোর সন্ধান পাবেন ওই জালেমদের কাছে ওই ধর্ম ব্যবসায়ীদের কাছে ওই শয়তানদের কাছে যদি যান আপনি আলো তো দূরের কথা অন্ধকারও এমন অন্ধকারে গিয়ে ডুববেন যেই অন্ধকারে আপনি নিজেকেই দেখবেন না আপনাকে তারা জাহান নামের গহীন অন্ধকারে পর্যন্ত নিয়ে যাবে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে হেফাজত করুক ওই সকল শয়তানদের সবল থেকে মেরে মোহতারাম বাইও উলুহিয়াতে শির্ক এই শির্কের ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে অনেক সতর্ক করেছে আমাদের এবাদত বন্দিগির মধ্যে যেন আমরা এই সকল শিরকে স্থান না দেই এই সমস্ত শির্কগুলোকে যেন আমরা পরিহার করে চলি আল্লাহ সুবাহান তালার আরেকটা জায়গায় শির্ক হয় সেটা হলো আল্লাহ তালার অনেকগুলো সুন্দর নাম আছে আল্লাহ তালার অনেকগুলো সুন্দর নাম আছে কোরআনে কারিমও আল্লাহ তালা তার নাম সম্পর্কে বলেছেন ওলাহুল আসমা উল হোসনা আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে বিহা আল্লাহ বলছেন তোমরা আমার এই নামগুলোকে ঢাকো লাল্লাকুম তোর হামন অবশ্যই তোমরা রহমত প্রাপ্ত হবে আল্লাহর এই নামগুলোর প্রত্যেকটা নামের এক একটা অর্থ আছে প্রত্যেকটা নামের এক একটা গুণ আছে দুনিয়াতে কোনো মানুষ যদি আল্লাহর এই নামগুলোর যেই অর্থ এই নামগুলোর যেই গুণ এগুলো যদি আপনারা আমরা মনে করি যে আল্লাহ ছাড়া অন্যের মধ্যেও আছে আল্লাহ ছাড়া অন্যের মধ্যে এগুলা থাকতে পারে বা মাখলুকের মধ্যে যদি এই ধরনের কোনো গুণ আমরা ঢুকায় দেয় তাহলে এটা আসমা ও সিফাতে শির্ক হবে যেমনি ভাবে দেখেন আল্লাহ তালার একটা নাম আছে গৌস গৌস মানে আল্লাহ তালা রিজিক দাতা আল্লাহ তালা মানুষের আল্লাহ তালা মানুষকে রিজিক দেন বৃষ্টি দেন এটা এই কারণে আল্লাহ তালাকে গাউস বলে দেখেন আমাদের দেশের মানুষ কত নির্বোধ গাউসুল আজম এর অর্থ হলো মহা রিজিক দাতা মহা এরকম নিয়ামত দাতা বৃষ্টি দাতা এই গাউস একমাত্র আল্লাহ গাউসে আজম একমাত্র আল্লাহ কেউ যদি মনে করে যে বর পীর সাহেব গাউসে আজম এখানে সে আসমা ও সিফাতে শির করলো আল্লাহ তালা হলেন কাইয়ুম জামান আল্লাহ তালা কাইয়ুমুজ্জামান কেউ যদি তার পীরের নামের আগে কাইয়ুমুজ্জামান লাগায় তাহলে আসমা উসিফাতে সে শির করল এজন্য মেরে মহতারাম ভাইও আল্লাহর এই গুণগত নামগুলোকে কেউ মখলুকের সানে ব্যবহার করলে আসমা সিফাতে শির্ক হয়ে যায় এটা এর দ্বারা মানুষ বেইমান হয়ে যায় ইসলাম থেকে খারিজ হয়ে যায় মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায় এই শির্ক এই শির্কের প্রচলন মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর বন্দা হইতে পারবে না মেরে মোহতারাম ভাইও আমার সম্মানিত মা বোনদেরকে বলছি এই শির্ক দুই রকম হইতে পারে একটা বড় শির্ক আর একটা ছোট শির্ক বড় শির্ক যেটা এটার দ্বারা মানুষ ধর্ম থেকে বেরিয়ে যায় আল্লাহর আল্লাহ তালার বন্দা হওয়া থেকে সে বেরিয়ে যায় এবং সে পরিপূর্ণ কুফুরির মধ্যে চলে যায় আর এটা যখন মানুষ করে তাহলে তার সমস্ত আমলগুলোকে জ্বালায় দেওয়া হয় এবং সে কারো সুপারিশ পাবে না তার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম হবে এইভাবে বড় আর কিছু আছে ছোট শির যেই শিরিকগুলো মানুষকে ইসলাম থেকে বের করবে না তবে যদি সে এগুলার মধ্যে অটল থাকে ধীরে ধীরে সে এরকম বড় শির্কের মধ্যে চলে যাবে যেরকম হজরতে রসুল করিম সাল ইসলাম থেকে এই সম্পর্কে কতগুলো হাদিস আছে আমি একে একে আপনাদের সামনে এগুলো উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ রসুল করিম সাল্লাহ ইসলাম থেকে যে বর্ণিত যে হাদিসগুলো আছে আমি তার একটা আপনাদের সামনে উল্লেখ করতেছি আন মাহমুদ ইবনে লাবিদ আন্না রসুল্লাহ সাল্লাহ ইসলাম কল ইন আখুফু মা আখাফ আলাইকুম শিরকল আসগর কলু وما الشرك الأصغر يا رسول الله قال الرياء يقول الله تعالى إذا جزى الناس بأعمالهم اذهبوا إلى الذين كنتم تراؤون في الدنيا ফানজুর হাল দুনা ইন্দাহুম জাজান আল্লাহ রসুল বলছেন আমি তোমাদের ব্যাপারে ভয় পাইতেছি তোমরা ছোট ছোট শিরিকগুলোতে জড়িয়ে যাও কিনা সাহাবিরা জিজ্ঞাসা করলো ইয়া রাসুল আল্লাহ ছোট শিরিক কি আল্লাহ রসুল ফরমান অহংকার করা এটা একটা শির্ক তবে এই শিরিকটা ছোট এই শির্কের দ্বারা মানুষ জাহান মানে ইসলাম থেকে বেরিয়ে যায় না তবে এই শিরকটা করতে থাকলে একটা সময় মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায় বা এই শিরকটা তাকে জাহান্নামি করে দেয় এমনিভাবে আন মাহমুদ ইবনে লাবিদ قال خرج النبي صلى الله عليه وسلم فقال يا أيها الناس إياكم والشرك السرائر قالوا يا رسول الله وما الشرك السرائر قال يقوم الرجل فيصلي فيزين صلاته جاهدا لما يرى من نظر الناس إليه فذلك الشرك السرائر রসুল করিম সাল্লাহ আলহিহাল্লাম সম্বোধন করলেন হে মানুষেরা তোমরা তোমরা গোপন শির্ক থেকে বাঁচো সাহাবিরা জিজ্ঞাসা করলো ইয়া রাসুল আল্লাহ গোপন শির কি রসুল করিম সাল্লাহ আলহিহাল্লাম ফরমান কোন ব্যক্তি নামাজে দাঁড়াইলো তখন সে মানুষকে দেখানোর জন্য নামাজকে খুব সুন্দরভাবে পড়তে থাকলো আল্লাহ রসুল ফরমান এটাই হলো গোপন শির রওয়াহুল বাইহাকি বৈহাকির মধ্যে বর্ণতা বর্ণনা আছে আন ইয়ালা ইবনে সাদ্দাদ আন আবিহ কল কুন্না নাউদ্দুর রিয়া ফি জামান নবী সাল্লাহ সাল্লাম আর শিরকিল আসগার উনি ফরমান আমরা অহংকারকে রসুল সাল্লাহ আলি ইসলামের সময়ে ছোট শির্ক মনে করে এটা আমরা কখনোই করতাম না এটা এটার বিরুদ্ধে আমরা চলতাম অহংকার জিনিসকে আমরা ছেড়ে দিয়েছিলাম অকাজালিকা কলন নবী সাল্লাহ আলাইসাল্লাম কুল্লু ইয়ামিন ইয়াহলিফু বিমা দুন আল্লাহ শিরকুন আল্লাহ রসুল ফরমান আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো কিছুর নামে কেউ যদি কসম খায় এটাও কিন্তু শির্ক এটাও কিন্তু শির্ক যেরকম আমাদের অনেকে মায়ের কসম খায় বাবার কসম খায় বাচ্চাদের মাথা ধরে কসম খায় চেয়ারম্যান মেম্বরের কসম খায় সামনে যা পায় তারই কসম খায় এই কসম খাওয়া আল্লাহর নাম ব্যতীত গাইরুল্লাহর নামে এটাও কিন্তু শিখ অকৌলহ সাল্লাহ আলাইসাল্লাম মান হালাফা বেগাইরিল্লাহ ফাকাত কাফার আও আশরাক আল্লাহ রসুল বলছে কেউ যদি আল্লাহর নাম ব্যতীত ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি এই তিনটা নাম দিয়ে কসম খাওয়া যায় এই তিনটা নাম ব্যতীত কেউ যদি অন্য কোনো নামে কসম খায় সে কুফুরি করল সে শির্ক করল মেরে মোহতারাম ভাইও এই শিরগুলো নিয়ে আপনাদের সামনে এতক্ষণ আমি যেই আলোচনাগুলো করেছি আমি অনুরোধ করব আপনারা এই আলোচনাগুলোকে একটু ভালোভাবে অনুধাবন করুন একটু ভালোভাবে চিন্তা করে দেখুন এই শিরগুলো মানুষকে কিভাবে ইসলাম থেকে বের করে দেয় আল্লাহ না করে যদি আমার আপনার জীবনে এই ধরনের শির্কের কোনো অনুপ্রবেশ থাকে তাহলে আমরা আমাদের অজান্তেই ইসলামের বাইরের জীবনযাপন করব আমাদের ইসলামের উপরে জীবন যাপন করা ফরজ আল্লাহর উপরে ইমান রাখা ফরজ তাওহিদের উপরে বিশ্বাস রাখা ইসলামী জিন্দিগি অবলম্বন করা ফরজ যদি আমরা এটা না করি তাহলে আমাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ ওই ভয়াবহ পরিণতির থেকে আমাদেরকে পরিত্রাণের জন্য শির মুক্ত আল্লাহর ইবাদত করতে হবে সুতরাং আমি আমি আমার সকল মুসলিম ভাইদেরকে আমার সকল মুসলিম প্রাণ প্রিয় মা বোনদেরকে আহ্বান জানাই আমরা আমাদের রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্তরে আমাদের কাজ আমাদের চিন্তা ভাবনা আমাদের আমল আমাদের কথাবার্তি আমাদের সাংসারিক জীবন আমাদের কর্মজীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা জিনিস আমরা কোরআন হাদিসের মানদণ্ড দিয়ে যাচাই করি আমাদের আমলের মধ্যে কোনো বেদাত আছে কিনা আমাদের আমলের মধ্যে কোনো শির্ক আছে কিনা আমাদের আমলের মধ্যে এমন কোনো কাজ আছে কিনা যেই কাজটা আমাকে আল্লাহর বন্দা হইতে বাধা দেয় যেই কাজটা আমাকে আল্লাহর বন্দা বানানো থেকে দূরে সরিয়ে দেয় যেই কাজটা আমাকে মুশ্রেক বানায় দেয় যেই কাজটা আমাকে কাফের বানায় দেয় যেই কাজটা আমার জান্নাতকে হারাম করে জাহান্নামকে ওয়াজিব করে দেয় এই ধরনের কাজগুলো আমরা পরিহার করি ছেড়ে দেই তবা করি যতদিন আমরা বেঁচে থাকব আমরা এই কাজগুলো করব না যেই কাজটা আল্লাহ খুশি হন যেই কাজটা রসুল সাল্লাহ ইসলাম আমাদেরকে করতে বলেছেন যেই কাজটা করলে আমরা জান্নাতে যেতে পারবো ওই কাজটাই আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব ইনশাল্লাহ রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম একদিন সাহাবিদেরকে বলেন তোমরা কি জানো আল্লাহর উপরে ফরজ কি আর নবী বন্দার উপরে ফরজ কি তখন ওই সাহাবি বলল ইয়া রসুল আল্লাহ আল্লাহ আর তার রাসুল তো এই সম্পর্কে ভালো জানেন আল্লাহর রসুল ফরমান আল্লাহর উপরে ফরজ হইল আল্লাহ তার বন্দাকে জান্নাত দিবে জাহান্নাম দিবে না আর বন্দার উপরে ফরজ হইল বন্দা তার ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না আমরা রসুল করিম সাল্লাহ আলহিহাস্লামের এই হাদিসটার প্রতি একটু খেয়াল করি যে আমরা যদি আমাদের ইবাদতে কোনো রকম শিরিক না